শ্রোতা বন্ধুরা এতক্ষণ আপনারা শুনছিলেন খুলনা বিভাগীয় শিশু কিশোর ইসলামী সাংস্কৃতিক সংগঠন আজাদি কাফেলার শিল্পীদের কণ্ঠে হামদ নাতের মন কাড়া আয়োজন হৃদয় খুলে গানের কথা ও সুর রাকিব হাসান মুনাওয়ার হুসাইন ইউসুফ রায়হান ও নাইম উদ্দিন কণ্ঠ দিয়েছেন রাকিব হাসান মুনাব্বার হুসাইন দাউদ আনাম আব্বাস উদ্দিন আহমদ আমিরুল ইসলাম ও নকিব হাসান সার্বিক দিক নির্দেশনায় মুফতি ইলিয়াস জাহানাবাদ ব্যবস্থাপনায় শরীফুল ইসলাম প্রযোজনা ও পরিবেশনায় এ কে মিডিয়া খুলনা কার্যালয় জামিয়া ইসলামিয়া দারুল মারুফ বিসমিল্লানগর খুলনা মোবাইল নম্বর শূন্য এক সাত এক দুই ছয় পাঁচ আট আট সাত তিন শূন্য এক নয় দুই ছয় সাত সাত চার ছয় নয় তিন উপস্থাপনায় আমি মুবাইদুল্লাহ বাসির আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ তোমার সে সুপ্ত প্রতিভা বিকাশ করতে হবে তোমার সে সুপ্ত প্রতিভা বিকাশ করতে হবে তোমার সে সুপ্ত প্রতিভা বিকাশ করতেই হবে কণ্ঠ ছেড়ে সত্যের পক্ষে গান তোমাকে গেতেই হবে কণ্ঠ ছেড়ে সত্যের পক্ষে গান তোমাকে গেতেই হবে কণ্ঠ ছেড়ে সত্য সত্যের পক্ষে ঘর তোমাকে গেতেই হবে তোমার সে সত্য প্রতিভা বিকাশ করতেই হবে তোমার সে সত্য প্রতিভা বিকাশ করতেই হবে তাই ডাকছি তোমাকে আমরা তাই ডাকছি তোমাকে আমরা তাই ডাকছি তোমাকে আমরা এসো জগৎ করি আমরা আজাদি কাফেলা আমরা আজাদি কাফেলা আমরা